আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারতে যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নেক তৌফিক দান করুক তাদের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল নেক তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র গ্রহান্তে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে ওমা আতা কুমর রসুল ও ফখুদুহ রসুল মানে নবী করিম সাল্লা সাল্লাম তোমাদেরকে যা দিবেন সেটাকে তোমরা নিয়ে নাও ওমান হা কুমানহ আর যদি কোনো জিনিস থেকে তোমাদেরকে মানা করেন তো সেখান থেকে দূরে থাকো ফান্তাহ মানে দূরে থাকো বিরত থাকো তো নবীর দোয়া জিনিসগুলো আমাদেরকে নিতে হবে মেনে চলতে হবে আর নবী যেখান থেকে আমাদেরকে মানা করেছেন দূরে থাকতে বলেছেন আমাদেরকে সেখান থেকে দূরে থাকতে হবে এই নামাজ রোজা হজ জাকাত কুম্ভ যা কিছু আমরা দিনের উপরে আমাল করার জন্য করছি এ সব কিছুকে নবী করিম সাল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই আমরা কোরআন প্লাস নবীর হুকুম নবী করিম সাল্লাহ ইসলাম নিজের তরফ থেকে আমাদেরকে কোনো কিছু বলেননি যা কিছু বলেছেন আল্লাহর তরফ থেকে বলেছেন আর এ কথা কোরআনে উল্লেখ হয়েছে ওমা কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা মানে আমার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলে না তত যতক্ষণ আল্লাহর তরফ থেকে ওয়াহি না হয় মানে আল্লাহর হুকুম ছাড়া উনি কোনো কথা বলেননি বা কোনো কথা বলতেন না আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আল্লাহর হুকুমে শিক্ষা দিয়েছেন অর্থাৎ সেটা কোরআনে আছে আমাদেরকে খুঁজে নিতে হবে দেখতে হবে কোরআনে কোথায় আল্লাহর হুকুম আছে যেটা নবী করিম সাল্লাম ব্যাখ্যা করেছেন বা নিজের প্র্যাকটিক্যাল লাইফে সেটা করে দেখিয়েছেন নবী করিম সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো যদি আমরা মেনে চলি কোরআন পড়ে কোরআন বুঝে নবীর সুন্নতর ওপরে যদি আমরা আমাল করি আর নবীর পরে নবীর আহলে বায়তকে যদি আমরা অনুগমন করি বা অনুসরণ করি তাহলেই আমাদের নেজাত তাহলেই আমরা মুক্তি পাব বিশেষ করে আমরা যে যুগে যে জমানায় জীবনযাপন করছি এখন নবী নেই তাহলে আমাদেরকে কে বলবেন যে ইসলামের উপরে কিভাবে আমাল করতে হবে তাই নবী বলেছেন আমার পরে যদি দিনের উপরে আমাল করতে চাও তো আমার পরে আমার বারো জন প্রতিনিধি হবে একের পর এক এই দুনিয়ায় তারা দায়িত্ব পাবে তারা দিনের তরবিজ তবলিগ বা শরীয়তের হুকুম পৌঁছাতে থাকবে নবীর পরে হজরত আলী আলাইসালাম এই দায়িত্ব বহন করেছিলেন ওনার পরে এমামে হাসান আলাইসালাম ইমাম হাসান আলাহ ইসলামের পরে ইমাম হোসেন আলাহ ইসলাম ইমাম হোসেন আলাহ ইসলামের পরে ইমাম জাইনুল আবিদিন আলাহ ইসলাম ওনার পরে ওনার ছেলে ইমাম মোহাম্মদ বাকের আলাহ ইসলাম ইমাম বাকের আলাহ ইসলামের পরে ওনার ছেলে ইমাম জাফর সাদিক আলাহ ইসলাম তাই আমাদের এই ফিককে ফিকে জাফরিয়া বলা হয় কেননা ইমাম জাফর সাদিক আলাহ ইসলামের যুগে সর্ব সর্বাধিক ফিকে জাফরিয়া বা নবীর দিন বিস্তার হয়েছিল বা শরীয়তের হুকুমের শিক্ষা এমামে জাফর সাদিক আলি ইসলাম নিজের ছাত্র বা সাগিদদেরকে দিয়েছিলেন তাই আমাদের ফিককে ফিকে জাফরিয়া বলা হয় ওনার পর ওনার ছেলে এমামে মুসাক আজিম আলাহ ইসলাম এই দায়িত্ব বহন করেছিলেন তারপরে এমামে আলী রাজা আলাহ ইসলাম তারপরে এমামে মোহাম্মদ তকি আলাহ ইসলাম তারপরে এমামে আলী নকি আলাহ ইসলাম ওনার পরে এমামে হাসান আসকারি আলাহ ইসলাম নবীর নিয়াবত বা ওনার প্রতিনিধি হিসেবে শরীয়তের দায়িত্ব পালন করেছিলেন দিনের দায়িত্ব পালন করেছিলেন শরীয়তের হুকুম পৌঁছেছিলেন আর এখন আমরা যে যুগে জীবনযাপন করছি এই যুগে আমাদের যুগের ইমাম ইমামে মেহিদি আলাহ ইসলাম উনি পর্দায় গায়েব থেকে আমাদের হেদায়ত করছেন ওনার নিয়াবতে ওলামাগণ আমাদেরকে দিনের শিক্ষা দিচ্ছেন শরীয়তের আহকাম মাসলা মাসাইল আমাদেরকে বলছেন তো আমরা যদি শরীয়তের হুকুম যেটাকে পালন করতে বলা হয়েছে সঠিকভাবে পালন করতে চাই তো নবীর পরে নবীর আহলে বায়তের কথা মতো চলতে হবে বা আহলে বায়তকে মেনে ফলো করতে হবে এটাই শিক্ষা দেওয়া হয়েছে তো আসুন আমি এবারে নবী আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ করতে বলেছেন জাকাত হুমুজ দিতে বলেছেন সব কিছু এর আগেও বর্ণনা করেছি বিস্তারিত বলেছি কিছু লোক সেগুলো বুঝে মেনে চলার চেষ্টা করছে কিন্তু এখনও কিছু অবুজ তাদেরকে বলবো তাদের শিক্ষার অভাবে জ্ঞানের অভাবে তারা এখনও সেই সঠিক জিনিসটা মেনে নিতে পারছে না সেই ভুল থেকে বাইরে আসতে পারছে না যে ভুলের উপরে তাদের পূর্বপুরুষরা তাদেরকে ছেড়ে গেছে মিথ্যা জালি হাদিসকে তারা গুরুত্ব দিয়ে চলছে কোরআনের বিরুদ্ধে যে হাদিস সে সত্য হতে পারে না নবী করিম সাল্লাম বলেছেন আমার যদি কোনো হাদিস তোমাদেরকে শোনানো হয় আর যদি বলে কেউ যে নবীর থেকে বর্ণিত এই হাদিস সেই হাদিস যদি কোরআনের সঙ্গে মিল খায় কোরআনের আয়াতের সঙ্গে যদি মিল খায় তাহলে সেই হাদিসটা মেনে নিও সেটা সত্যি আর যদি কোরআনের সঙ্গে মিল না খায় সে হাদিসকে ছুঁড়ে ফেলে দিও সে হাদিসকে যেন নিও না সে সত্য হতে পারে না কোরআন আল্লাহর হুকুম আয়াতে আল্লাহর হুকুম দেওয়া হয়েছে আমি আয়াতের বিরুদ্ধে কিছু বলতে পারি না তাহলে কেন আল্লাহর বান্দারা নবীর উম্মাতিরা এখনও সেই কোরআনকে বোঝার চেষ্টা করছে না বা কোরআনের আয়তের উপরে আমল করার চেষ্টা করছে না কেন তারা মিথ্যা হাদিসগুলো নিয়ে এখনও শরিয়াতের হুকুম থেকে দূরে আছে বা ভুল করছে আমি শুধু অনুরোধ করছি আমার মুসলমান ভাইদের কাছে যারা এখনও শরীয়তের উপরে ওইভাবে আমাল করছে না যেভাবে আমাল করার দরকার তারা একবার বোঝার চেষ্টা করুক আমি কোরআনের আয়ের থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর যখন কোনো হাদিসের প্রয়োজন হচ্ছে আমি তাদের বই থেকে হাদিস নিয়ে তাদেরকে বলছি তারপরেও যদি তারা না বোঝে বা বোঝার চেষ্টা না করে তো আমার কিছু করার নেই তাই আমি অনুরোধ করব আমার দর্শক বিন্দুদের কাছে আল্লাহ বলছে মা আতা কুমুর রসুল ফাখুদুহ মামা নাহা কুমানহ ফান্ত আমার নবী আমার হুকুমে তোমাদেরকে যা দিচ্ছেন সেগুলো নিয়ে নাও আর যেখান থেকে মানা করছেন ওখান থেকে দূরে থাকো তো আমরা যদি সত্যি নবীর উম্মাতি নবীর শিয়া হয়ে থাকি নবীর অনুগামী অনুসারী হয়ে থাকি তো কোরআন ও হাদিসকে মেনে চলার চেষ্টা করব সঠিক হাদিসকে ফলো করব কোরআনের আয়াতকে ফলো করব যে হাদিস কোরআনের আয়াতের বিরোধিতা করবে সে হাদিসকে কখনও আমরা ফলো করব না কেননা নবী কখনো কোরআনের বিরুদ্ধে বলতে পারেন না তাই আসুন আমরা দেখি কিভাবে কোরআনে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে নামাজ পড়ার রোজা রাখার বা অজু করার সব কিছু আমি বলেছি আরও আগে বলবো আর যে জিনিস নবী করেনি নিজের জীবনে করেননি সেগুলো যদি আমরা নিজের তরফ থেকে শরীয়ত মনে করে দিনের হুকুম মনে করে করি তো এটা বিদআ বিদাত মানে কি ইদখাল ফিদ্দিন মালাই ফিদ্দিন দিনের মধ্যে ওই সমস্ত জিনিস প্রবেশ করানো যেগুলো দিনে ছিল না বা দিনের অংশ নয় নবী যে কাজ করেননি বা আল্লাহ যার হুকুম দেননি আমরা যদি সেগুলো জোরপূর্বক নিজের তরফ থেকে শরীয়ত মনে করি করি তো এ করলে সব না বরণ পাপ হবে আরও গুণাগার হব আমরা গুণা করছি নিজের তরফ থেকে শরিয়াতে বৃদ্ধি করে বা এমন জিনিস শরিয়াতে প্রবেশ করে যেটা শরিয়াতে ছিল না বা নবী বলেননি আসুন এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আগে আমি একটা দুটো আপনাদের লিখিত প্রশ্ন পড়ে শোনাতে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব আর তা শুনে তার উত্তর দিব আমি জ্যোৎস্না খাতুন রঞ্জিতপুর সামান্ত সামান্তনগর রাজ রাজনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে বলছি আমরা তারাবি নামাজ সুন্নত পড়ি আমরা কি সঠিক নামাজ পড়ছি নাকি অন্য কিছু হবে দয়া করে বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনার লেখা প্রশ্নের জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে আপনি তারাবি নামাজ পড়ছেন রমজান মাসে সুন্নত নিয়ত করে এটা কি ঠিক না অন্য কিছু হবে আমার বোন আমি এটাই বলতে চাচ্ছি যে শরিয়াতে কোথাও তারাবি নামাজের হুকুম নেই নবী নিজের জীবনে কখনো তারাবি নামাজ পড়েননি মিথ্যা থেকে মিথ্যা হাদিস জালি হাদিসও তুলে দেখাতে পারবেন না কেউ এমনকি মুসলমানদের প্রথম খলিফার যুগেও তারাবি নামাজ ছিল না মুসলমানরা যাদেরকে খলিফা করেছিল নবীর পরে সেই প্রথম খলিফার যুগেও তারাবি নামাজ ছিল না তারাবি নামাজ শুরু করেছিল দ্বিতীয় খলিফা নিজের যুগে আর এর পুরো হিস্ট্রিটা আমি শুনিয়েছি মুসলমান ভাইদের বই থেকে সূত্র দিয়ে পুনরায় বিস্তারিত বলার দরকার নেই যে কাজ নবী করেননি যে সুন্নত নবী জারি করেননি সে সুন্নত উনি কী করে জারি করেছেন তো আপনারা আর কতদিন এই অন্ধকারের মধ্যে থাকবেন কতদিন এইভাবে ভুল করতে থাকবেন আর কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো যে কোরআনে যে নামাজের উল্লেখ নেই হাদিসে যে নামাজের উল্লেখ নেই আর এমন গুরুত্ব দেওয়া পড়া হচ্ছে ভজুররা মৌলবীরা এমন গুরুত্ব দিয়ে ওই তারাবি নামাজ পড়ছে বা পড়াচ্ছে বা বলছে যে যদি তারাবির নামাজ কেউ না পড়ে তো তার রোজা কবুল হবে না রোজা ফরজ তারাবি নামাজ সুন্নত সুন্নত না করলে রোজা কবুল হবে না এই সমস্ত কথা বিবেকে ঢোকে মাথায় আসে তাহলে কেন এমন মূর্খতার মধ্যে আমরা এখনও পড়ে আছি আর এমন মূর্খ মৌলবীদের কথা আমরা কেন শুনছি যদি তারাবি নামাজ আল্লাহর তরফ থেকে হুকুম হতো তো নবী নিজে পড়তেন নিজে পড়ে বলতেন যে রোজার মাসে যদি রোজা রাখো তো এই তারাবি নামাজও পড়তে হবে তারপরে তারাবি নামাজ কেউ ছ রেখাত পড়ছে কেউ দশ রেখাত পড়ছে কেউ বারো রেখাত পড়ছে কেউ ষোলো রেখাত পড়ছে কেউ কুড়ি রেখাত পড়ছে নবী কি এইভাবে তারাবি নামাজ পড়তে বলেছেন যদি এটা সুন্নত হতো তো একটাই পদ্ধতিতে হতো হয় দশ রেখাত নইলে কুড়ি রেখাত কেউ ছ রেখাত কেউ দশ রেখাত কেউ বারো রেখাত কেউ ষোলো রেখাত কেউ কুড়ি এমন পড়ছেন কেন এর মানে কি নিজের ইচ্ছা মতো আর এটা তৈরি করা হয়েছিল এই ইচ্ছা মতো শরীয়তের কোনো উল্লেখ নেই যদি শরীয়তে থাকতো তাহলে নবীর সুন্নত হিসেবে সবাইকে পড়তো আর সবাই ওইভাবে পড়তো শরীয়তে যেটা আছে সেটা হচ্ছে তাজ্জুদ নামাজ রাতের অন্ধকারে পড়তে বলা হয়েছে ভোরের আগে সকালের আজানের আগে এশা নামাজের পরে ওই নামাজ নবী নিজে পড়তেন এবং নিজের সাহাবিদেরকেও শিক্ষা দিয়েছিলেন তাহাজুদ নামাজ যাকে সালাতুল্লাহ লাইল বলা হয় যে নামাজের বড় বরকত যে নামাজের বড় ফজিলাত আট রেখাত সালাতুল লাইল বা না সব নামাজ আর রেখাত নামাজে শেফা ওয়াশাফে ওয়াল ওয়েতর সোরে পাচুর তুলে দেখুন ওয়াশাফে ওয়াল ওয়েতরে রেখাত নামাজে শেফা আর এক রেখাত নামাজে ওয়েতর ওয়েতর মানে এক এ নিয়েও আমি বহুবার বলেছি আমার মোল্লা মুসলমান ভাইদেরকে যে বেতের মানে এক কিন্তু তারা বারবার বলছে বেতের মানে তিন তো কি করব। আরবি শব্দ আরবি শব্দ বেতর মানে এক সিঙ্গাল অদ্বিতীয় ইংলিশে যেমন বলা হয় ওয়ান ওয়ান মানে এক তো যদি কেউ ওয়ানকে থ্রি বলে তা কি বলবেন এককে যদি কেউ তিন বলে কি বলবেন তো আজ মুসলমানেরা এমন মোল্লাদের পেছনে বেরিয়ে বেড়াচ্ছে বা তার কথা শুনছে যারা এককে তিন বলছে খুব দুঃখ খুব কষ্টের বিষয় তারা আরবির জ্ঞান রাখে না বলে তারা ভেতরকে তিন বলছে ভেতর নামাজ এক রেখাত নামাজ যাক আমার বোন আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আসুন এবার আমি আপনাদের কিছু অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোজার যে তারাবিটা হয় ওটা সুন্নত না ফরজ না নফল না কি কিসের নামাজ এটা একটু বলে দিলে ভালো হতো কোন যদি হাদিসের মধ্যে থাকে এবং কোন পাড়া পাড়ার নাম্বার আয়াত সেটা একটু পাঠিয়ে দিলে ভালো হতো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার অডিও রেকর্ডিং বা প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি এখনই বললাম আপনিও তারাবির সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে তারাবি নামাজ কোরআনে কোথায় সুন্নত না ফরজ না কি না এটা সুন্নত না ফরজ কোরআনে কোথাও নেই যে মোল্লা তারাবি নামাজ পড়াচ্ছে আমার ভাই আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার কাছে আপনি একজন শিক্ষিত ভাই আমার আপনি বা আপনার বন্ধু বান্ধবদের নিয়ে ওই মোল্লাকে ধরেন যে রমজান মাসে তারাবি নামাজ পড়ায় আর ততক্ষণ পর্যন্ত ওই মোল্লাকে ছাড়বেন না যতক্ষণ কোরআন থেকে তারাবি নামাজ না দেখাবে যে হুজুর এই নামাজ পড়াচ্ছেন আমরা যে নামাজ পড়ি পাঞ্জাগানা এগুলো সব কোরআনে বর্ণনা হয়েছে তো এই তারাবি নামাজ যে আপনি পড়াচ্ছেন রমজান মাসে এটা কোরআনে কোথায় কেন এইভাবে উম্মাতে মুসলিমাকে পথ ভ্রষ্ট করছেন কেন এমন পথে নিয়ে যাচ্ছেন যে পথ নবী দেখাননি কোরআন পরিষ্কার বলছে নবীর সম্পর্কে আল্লাহ বলছে মা আতা কুমর রসুল হুজুহ যা নবী দিয়েছে সেটা নাও অন্যর কথা শুনো না নবী কি তারাবি নামাজ দিয়েছেন নবী ফরজ নামাজের জন্যে পাঞ্জাং নামাজের জন্য বলেছেন সল্লু কামার আই তুমনি ওসাল্লি ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো উনি সমস্ত নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন যদি তারাবি নামাজ থাকতো তাহলে উনি কি পড়ে দেখাতেন না কোনো একটা মিথ্যা হাদিস বলুন যে নবী নিজের জীবনে রমজান মাসের ওই তারিখে অমুক মসজিদে বা অমুক জায়গায় তারাবি নামাজ পড়েছিলেন বা পড়িয়েছিলেন তাই আমার ভাই ওই মিথ্যার পেছনে আর যেও না অনুরোধ করছি এখনও সংশোধন করার চেষ্টা করো আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নিই আসসালাম আলাইকুম আমি বাঙ্গাল থেকে বলতেছি ওয়েস্ট বেঙ্গল আমার নাম কালসার আলম আমাদের বাড়িতে চার ফ্যামিলি আছি মা আছে বাবা আছে আমি আর আমার দাদা আছে আজিজুল হক আমাদের বাড়িতে কিছু বরকত নাই ঝগড়াঝাটি হতে থাকে অশান্তি রোগ ব্যাধি এরকম হতে থাকে এটার মানে আমাদেরকে একটু ভালো করে জানান আমি আপনার চ্যানেল উইন দেখি প্রত্যেক দিন এটা দেখতে দেখতে আমি একটু অনেক বুঝতে পেরেছি তাই বলে আমি এই রেকর্ডিংটা দিতেছি আপনাকে আমাকে কিছু একটু উপায় বলে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার রেকর্ডিং বা আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাড়িতে বরকত নেই আপনার পরিবারে আপনার সংসারে বরকত নেই তার কারণ আমি গত এপিসোডে বলেছি যদি আপনি আমার এর আগের এপিসোড দেখে থাকেন সেখানে আমি বিস্তারিত বলেছি কি কি কারণে আমাদের সংসার থেকে আমার বরকত উঠে যায় বা আমাদের জীবন থেকে আলগা বরকত তুলে নেয় বা আমাদের সংসারে অশান্তি শান্তি প্রবেশ করে বা আমাদের বাড়িতে অসুস্থতা বিস্তারিত হয় বা রোগ ছড়ায় বা আমরা বিপদে পড়ি তার কারণ কি আমি বিস্তারিত বলেছি প্রায় চল্লিশটি কারণ আমি গত এপিসোডে শুনিয়েছি আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমার গত এপিসোডটা অবশ্যই টিভিতে যদি না দেখে থাকেন তো ইউটিউবে আমার প্রতি এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে ইউটিউবে যে চ্যানেল ওই বাংলাকে সাবস্ক্রাইব করুন আর আমার ওই এপিসোডটা দেখুন ওই এপিসোডে আমি বিস্তারিত বলেছি যে বাড়িতে অশান্তির কারণ কী সংসারে অশান্তির কারণ কি রুজি রুটিতে বরকত না হওয়ার কারণ কি অসুস্থতার কারণ কি জীবনে শান্তি নেই কষ্টে এর কারণকে সব সেখানে বিস্তারিত বলেছি যদি ওইগুলো ফলো করে চলেন ইনশাল্লাহ জীবনে শান্তি ফিরবেই ফিরবে তাছাড়া উপায় হিসেবে আরও আমি বলতে চাই আমার প্রিয় ভাই সময়ে নামাজ পড়ো বাড়িতে সকলকে বলো তারা ভোরে উঠে সকালে নামাজ পড়ুক ওই ভোরের সময় আল্লাহর ফেরিস তারা রুজি বন্টন করে মিকাইল ফেরিস্তা যাকে রুজি বন্টন করার দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে ভোরের সময় সে রুজি নিয়ে আসে সেই সময় যদি বান্দা শুয়ে থাকে নিজের নসিবের রুজি যদি নিজে না নেয় তো তার দোষ আল্লাহর দোষ না বা ফেরিস্তার দোষ নয় তাই সকালে উঠে নামাজ পড়ুন নামাজের পরে রুজিতে বিরুদ্ধের জন্য সুরা ইয়াসিন পড়ুন সুরা ইয়াসিন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে নিয়াতে পড়বেন আল্লাহ সেই মনোকামনা আশাকে পুরো করবে সেই নিয়াতকে পুরো করবে সুরা ইয়াসিন পড়ার পরে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন আজ আমার রুজিতে বরকত দাও কি আল্লাহ আমার বাড়ি থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্টকে তুলে নাও কি আমার অমুক ভাই কি বাপ কি চাচা কি বোন অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করো যে নিয়াতে পড়বেন সেই নিয়াত পুরো হবে আর সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে একটা করে দেখুন ওইভাবে পবিত্র অবস্থায় থেকে পাঁচ অক্ত নামাজ পড়ুন আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করুন দেখুন কত তাড়াতাড়ি জীবনে শান্তি পেয়েবে রাত্রে শোয়ার আগে সুরায় ওয়াকা পড়ুন রুজিতে অটোমেটিক বরকত হবে নবী নিজের সাহাবিদেরকে শিক্ষা দিয়েছিলেন যে তোমরা যদি এশা নামাজের পরে সুরায় ওয়াকা পড়ো তো জীবনে কখনো আর্থিক সংকটে পড়বে না তোমাদের জীবনে কখনো রুজি রুটির কষ্ট হবে না কিন্তু আমরা কোরআনই পড়তে জানি না তো সুরায় ওয়াকা কোথা থেকে পড়বো কোরআন পড়া শিখুন সুরা পড়ুন বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ বিভিন্ন প্রকারের বরকতের বর্ণনা করেছে সেগুলো বুঝতে হবে সেগুলো পড়ে তার উপর আমাল করতে হবে তবে জীবনে শান্তি পাওয়া যাবে আমার প্রিয় ভাই সাদকা দিন আসাদাকাত তারুদ্দুল কাদাওয়াল বালা সাদকা সমস্ত প্রকারের বালা মুসিবতকে দূর করে সত্তর প্রকারের বালা মুসিবত দূর হয় সাদকা দিলে তাই প্রতিদিন সকালে নামাজের পরে সাদকা দিন আমি যেভাবে বলছি এগুলো একবার করে দেখুন তারপরে যদি না হয় তখন বলুন আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম আমার নাম মাজিদুদ্দিন মোল্লা আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি মৌলানা সাহেব মাজিদ এবং মাসুদ নামের মানে কি এবং আমার আরেকটি প্রশ্ন আছে যে আমাদের ওদিকে একটি মৌলানা বলেছিলেন যে লম্বা লোকেদের নাকি হাঁটু নিচে বুদ্ধি আর বেটে লোকেদের নাকি গাঁটে গাঁটে বুদ্ধি আর লম্বা লোকেরা নাকি খুব মাথা মোটা হয় বেটে লোকেরা নাকি খুব চালাক হয় উনি নাকি একটা হাদিস বয়ে পড়েছিলেন এটা কি ঠিক আপনি একটুখানি বুঝিয়ে বলে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই মাজিদ আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন মাজিদ নামের মানে কি মাজিদ মানে মর্যাদাধারী সম্মানীয় ব্যক্তি যে অন্যর সম্মান করে বা তার সম্মান করে তাকে বলা হয় মাজিদ মজ থেকে মাজিদ সম্মানীয় ব্যক্তি বা মর্যাদাধারী আর মসুল মানে দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বপূর্ণ ব্যক্তি তার নাম হচ্ছে মসুল আশা রাখি দ্বিতীয় নাম আপনি মসুল বলেছেন ভালো করে বোঝা যাচ্ছিল না আপনার ভয়েস খুব সোলো ছিল বা আওয়াজ খুব সোলো ছিল বলে বুঝতে পারেনি যদি আমি দ্বিতীয় নামটা সঠিক না বলে থাকি তো পুনরায় আপনি জিজ্ঞাসা করতে পারেন বলে দেব এবারে আপনি যে কথাগুলো বললেন যে আপনার কোনো মৌলবী আপনাকে বলেছে লম্বা লোকের বুদ্ধি হাঁটুর নিচে হয় বেটে লোকের বুদ্ধি তার বিবেকে হয় লম্বা লোকের মাথা বড় হয় বেটে লোকের মাথা ছোট হয় এ সমস্ত আজগবিকতা এ সমস্ত গুজব এতে কান দিবেন না ওই যে মৌলবী মিথ্যে কথা বলেছে যে হাদিসে পেয়েছে তাকে বলুন হাদিসের সূত্র দিন কোথায় কোন হাদিসে এমন কথা উল্লেখ হয়েছে এ সমস্ত ফালতু কথা রহস্যকারী কথা এ সমস্ত কথায় গুরুত্ব দেবেন না আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম আমি সায়রা বলতেছি আলিপুর ডিস্ট্রিক্ট জায়গা থেকে তাহাজুদের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় আর কি নিয়মে পড়তে হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে তাহাজুদ নামাজ কী করে পড়তে হয় কোন সোরা দিয়ে পড়তে হয় তো এর আগেও আমি অনেকবার বলেছি তাজুদ নামাজের পদ্ধতি বা নিয়ম কিভাবে পড়তে হবে কত রেখাত পড়তে হবে তবুও আপনার শান্তির জন্যে আপনি যাতে খুশি হন আরও একবার আমি তাহাজুদ নামাজ পড়তে তরিকা বলে দিচ্ছি নিয়ম বলে দিচ্ছে আশা রাখি আপনার সঙ্গে সঙ্গে আমার নতুন দর্শকবৃন্দরা যারা প্রথমবার আমাকে শুনছেন বা দেখছেন ওনারাও এগুলো ফলো করবেন বা বোঝার চেষ্টা করবেন তাহাজুদ নামাজ এগারো রেকাত নামাজ এটা ভোরের সময় পড়তে বলা হয়েছে সকালের নামাজের আগে একে আরবি ভাষায় বা উর্দু ভাষায় স্যারকে ওয়াক বলা হয়েছে সাহের মানে যে সময় সবাই ঘুমিয়ে থাকে নিশ্চিত রাত্রে ওই সময় যদি কেউ উঠে আল্লাহর উপাসনা করে তো আল্লাহ তাকে নিয়ে গর্ব করে যে আমার সব বান্দারা নারী পুরুষ সব ঘুমিয়ে আছে আমার বান্দা আমাকে কত ভালোবাসে রাতের অন্ধকারে এসেছে আমার সঙ্গে কথা বলবে বলে রাতের অন্ধকারে এসেছে আমার সঙ্গে নিজের আবেদন জানাবে বলে আল্লাহ খুশি হয় তাই মাওলা আলী আলাইসালাম বলেছেন যখন আমার মন হয় আমার প্রতিপালকের সঙ্গে কথা বলার তখন আমি নামাজ পড়ি নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা আর যখন আমার মনে আসা জাগে ইচ্ছা হয় যে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলুক তখন আমি কোরআন পড়ি কেননা কোরআন আল্লাহর ভাষা আল্লাহ নিজের ভাষায় নিজের বান্ধবদের সঙ্গে কথা বলেছে কোরআনের মাধ্যমে তো এটা বুঝতে হবে তো নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা তাই ওই নিশুত রাত্রে ওই গভীর অন্ধকার রাত্রে যখন কেউ উঠে আল্লাহর উপাসনা করে মুসল্লা বিছিয়ে নামাজের পার্টি বিছিয়ে নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তাকে নিয়ে ফেরিস্তাদের মধ্যে গর্ব করে যে আমার বান্দা কত আমাকে ভালোবাসে দেখো নিজের নিদ্রা বা বিশ্রামকে তেজ্য করে আরামকে তেজ্য করে আমার সামনে উপাসনায় এসেছে তো এই নামাজ এসা নামাজের পরেও পড়তে পারে তবে এর সুন্দর সময় হচ্ছে আফটার মিড নাইট আর্ধেক রাত্রের পরে পড়তে হবে আর সর্ব উত্তম সময় হচ্ছে ফজরের আজানের আধ ঘন্টা কি এক ঘন্টা আগে উঠে এই নামাজটা শুরু করতে হবে তাহাজ্জুদ নামাজ শেষ হবে তারপরে যেন ফজরের আজান হয় এতটা আগে উঠে ওই নামাজটা শুরু করতে হবে এইটা সর্ব উত্তম সময় এবারে নামাজের পদ্ধতি বা নিয়ম বা নিয়ত বলে দিচ্ছি ভালো করে শুনবেন আগে আট রেখা তাহাজ্জুদ নামাজ পড়তে হবে নিয়া তাহাজ্জুদ নামাজ মানে সালাতুল্লাইলের নিয়াতে সালাতুল্লাইল বা আমাদের ভাষায় আমরা বলি সব নামাজ রাতের নামাজ তো একে আরবিতে সালাতুল্লাইল বলা হয় বা ফার্সিতে বা উর্দুতে নামাজে সব বলা হয় তো আপনি নিজের ভাষা নিয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই আল্লাহ সকলের ভাষা জানে আপনি এইভাবে বলেন আমি দু রেখাত সালাতুল্লাইল পড়িতেছি কোরবাতিন আল্লাহ কেননা এই নামাজটা দু রেখাত করে পড়তে হবে সকালের নামাজের মতো দু রেখাত করে পড়তে হবে আট রেকাত নামাজ সালাতুল্লাইল কিন্তু দু রেখাত করে পড়তে হবে দু পড়া হয়ে যাবে আবার দাঁড়িয়ে আবার নিয়াত করতে হবে আমি দু রেখাত সালাতুল্লাইল পড়িতেছি কোরবাতিন আল্লাহ কি নিজের ভাষায় বলবেন আমি দু রেকাত নামাজের সব পড়িতেছি সব মানে রাত আমি দু রেখাত নামাজের সব পড়িতেছি কোরবাতিন আল্লাহ আল্লাহ আকবর বলে সুরায় আলহাম পড়তে হবে তারপরে যে কোনো একটা সুরা পড়তে হবে সুরা আলহাম পড়বেন তারপরে যে কোনো একটা সুরা পড়ে আল্লাহ আকবর বলে রুকোতে যাবেন রুকুর পরে রুকো থেকে উঠে সেজদায় যাবেন দুই সেজদার পরে আবার উঠে দাঁড়াইয়ে আবার আলহামদু সুরা পড়বেন অন্য আর একটা সুরা পড়বেন তবে দ্বিতীয় রেখাতে আলহামদু সুরার পরে কুল আল্লাহ আহাদের সুরা আমরা বেশিরভাগ পড়ি এবারে দ্বিতীয় সুরা পড়ার পরে আল্লাহ আকবর বলে কুনুত পড়তে হবে নামাজের প্রতি দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে মানে দ্বিতীয় সুরা শেষ হওয়ার পরে আল্লাহ আকবর বলে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়া সুন্নত তো এইভাবে দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে বলা হয়েছে নিজের ভাষায়ও মনে মনে মোনাজাত করতে পারেন তবে যদি উচ্চস্বরে বলেন তখন আরবি ভাষায় বলতে হবে কেননা নামাজে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে মানা আল্লাহ মসল্লা আলা মোহাম্মদ ওয়াল মোহাম্মদ বিসমুল্লাহ রহমান রহিম রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল্লা আহরতে হাসানা ওয়াকিনা আদাবান্নার আল্লাহ এই দুনিয়াতেও আমাকে নেকি দান করো আখেরাতেও আমাকে নেকি দান করো আর আমাকে আজাব থেকে মুক্তি দান করো এইভাবে ছোট ছোট দোয়া বলুন কোনো দোয়া মুখস্থ নেই শুধু দৌড় পড়ুন আল্লাহ সাল্লি আলা সৈয়দনা মোহাম্মদ ও আলা আলে সৈয়দনা মোহাম্মদ কি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ সবচেয়ে সংক্ষিপ্তে সুন্দর সলওয়াত হচ্ছে আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা তুসল্লু আলাইয়া সালাতুন বাতারা আমার উপরে শুধু দরুদ পড়ো না সাবির জিজ্ঞাসা করলেন তখন তাহলে কিভাবে দরুদ পড়বো তখন বললেন আল্লাহ বলো এইভাবে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ মোহাম্মদ এবং আলে মোহাম্মদের উপরে দরুদ পড়ো তো আপনি কোনোতে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়বেন মনে রাখবেন এই দরুদ যদি কবুল হয় তো এরপরে সমস্ত দোয়া কবুল হয়ে যাবে দরুদ পড়ার পরে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ বলে আল্লাহ আকবর বলে রুকুতে যান রুকুর পরে রুকু থেকে উঠে সেজদায় যান দুই সেজদার পরে বসে তাসাউ সালাম পড়ুন তাসাউ সালাম পড়ে দূরে কাত কমপ্লিট হয়ে গেল সকালের নামাজের মতো দুরেকাত হয়ে গেল আবার দাঁড়িয়ে আবার নিয়াত করুন আমি দুরেকাত নামাজের সব পড়িতেছি করবাতে আল্লাহ কি আরবিতে যদি কেউ নিয়াত করতে চায় উসাল্লি রাকাতাই সালাতাল্লাইল কোরবাতান এল আল্লাহ আল্লাহ আকবর আমি দুরেকাত সালাতুল্লাইল পড়িতেছি কোরবাতান এ আল্লাহ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে এইভাবে দু দূর একাত করে চারবার পড়বে তো দু দূর একাত করে যদি চারবার পড়ে তো আট রেখাত হবে এই আট রেখাত হচ্ছে সালাতুল লাইল এটা পড়া হয়ে যাবে এরপরে দুরেকাত নামাজে শেফা পড়তে হবে ওয়াশাফ এ ওয়াল বাতর সুরায় সুরায় ফজর এরশাদ হয়েছে ওয়াশাফ এ ওয়াল বাতর দু রেখাত নামাজে শেফা পড়তে হবে এই নামাজে কিন্তু ওই কুনুতটা নেই দ্বিতীয় রেখাতে যে আমরা কুনুত পড়ি ওই কুনুত নেই এই নামাজে এই নামাজটা নিয়াত হবে আমি দু রেখাত নামাজে শেফা শিন ফে আইন শিন ফে আলিফ শেফা মানে নির অরজ্ঞ হওয়া শেফা না কিন্তু ওয়াশাফ এ ওয়াশাফ এ ওয়াল ওয়াতর তো আমি দুরেকাত নামাজে শাফা পড়িতেছি কোরবাতন এল আল্লাহ আল্লাহ আকবর বলে সুরায় আলহাম পড়বে আলহাম পড়ার পরে এখানে বলা হয়েছে প্রথম রেখাতে সুরায় কুল আউজ রাব্বিল ফালাক আর দ্বিতীয় রেখাতে সুরায় কুল আউজ রাব্বিন নাস মানে আলহামদের পরে কুল আউজ রাব্বিন নাস পড়তে বলা হয়েছে এর বিপরীত যদি কেউ প্রথম রেখাতে সুরায় আলহামদের পরে সুরায় কুল আউজ রাব্বিন নাস পড়ে আর দ্বিতীয় রেখাতে আলহামদের পরে কুল আউজ রাব্বিল ফালাক পড়ে তাও হবে কোনো অসুবিধে নেই তো এই দু রেখাত নামাজে কুনুত নেই প্রথম রেখাতে সুরা আলহামদের পরে সুরে কুল আউজুর নাস কি কুল আউজুর রব্বিল ফালাক মৌজাতায়নের মধ্যে কোনো একটা পড়তে পারেন আল্লাহ আকবর বলে রুকু তারপরে সেজদা সেজদা থেকে উঠে দাঁড়িয়ে আবার দু রেখাত দ্বিতীয় রেখাত পড়তে হবে আলহামদের পরে সুরায় আউজ রব্বিল ফালাক কি কোলাউজ রব্বিন নাস পড়ে আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে দ্বিতীয় রেখাতে কিন্তু কুনুত নেই আমি বারবার বলছি সাফা নামাজে কুনুত নেই রুকুতে যেতে হবে রুকুর পরে উঠে আবার সেজদায় যেতে হবে দুই সেজদার পরে বসে তাসাউ সালাম পড়ে নামাজ শেষ করতে হবে দু রেখাত নামাজে সাফা পড়া হয়ে গেল এবারে এক রেখাত নামাজে ভেতর মনে রাখবেন এই যে দশ রেখাত নামাজ পড়লাম আট রেখাত সালাতুল্লাইল বা সালা নামাজে সব আর দু রেখাত নামাজে শেফা এই যে দশ রেখাত পড়লাম এই দশ রেখাত পড়তে যতটা সময় না লাগে এই এক রেখাতে তার চেয়ে তো বেশি সময় লাগে এই এক রেখাত বড় গুরুত্বপূর্ণ রেখাত তাই হাদিসে বলা হয়েছে যদি কেউ পুরো কমপ্লিট তাহাজুদ নামাজ লাইল পড়ার সময় না পায় তো কমসে কম রাতের অন্ধকারে ভোরের সময় উঠে এক রেখাত নামাজে বেতর যেন পড়ে যেটা অনেকেই এশা নামাজের পরে পড়ে তাই সবাই বলে এশা নামাজের এক রেখাত বেতের এশা নামাজের নফল বা বেতের অন্য আর তাহাজুদ নামাজের নফল বা বেতের অন্য ভিন্ন এটা অনেকেই জানে না বলে ওই ভুল এখনও করছে তাই তাহাজুদ নামাজের শেষে এক রেখাত নামাজে বেতের পড়তে হবে নিয়াত হবে আমি এক রেখাত নামাজে ওয়েতর পড়িতেছি ওয়েতর মানে এক আমি এক রেখাত নামাজে ওয়েতর পড়িতেছি কোরবাতন এলাল্লাহ কি সুন্নত করবাতন এলাল্লাহ আল্লাহ আকবর বলে সুরায় আলহাম পড়তে হবে তারপরে তিনবার কলু আল্লাহ আহাদ সুরায় এখলাস বা সুরায় তৌহিদ পড়তে হবে কলু আল্লাহ আহাদ পুরো সুরত তিনবার পড়তে হবে তারপরে একবার কোলাউজর আব্বিল ফালাক আর একবার কোলাউজর আব্বিন্নাস মানে মৌজাতাইন পড়তে বলা হয়েছে সুরায় আলহাম তারপরে সুরায় আখলাস তিনবার তারপরে মৌজাতেন মৌজাতেন মানে কোলাউজ রব্বিল ফলাক কোলাউজ রব্বিন নাস তো কোলাউজ রব্বিল ফালাক আগে পড়তে হবে তারপরে কোলাউজ রব্বিন নাস পড়তে হবে সুরভ পড়া হয়ে যাবে আলহামদ সুরো তিনবার কোলা আল্লাহ সুরো কোলাউজ রব্বিন নাস কোলা কোলাউজ রব্বিল ফলাক কোলাউজ রব্বিন নাস পড়া হয়ে যাবে আল্লাহ আকবর বলে এবারে কুনুত পড়তে হবে এই কুনুতটা কিন্তু খুব বড় কুনুত এই কুনুতটা বিশেষ মোনাজাতের কুনুত বলা হয়েছে রাতের অন্ধকারে এই সময় মানুষ নিজের মনোকামনা আশা আল্লাহর কাছে চায় আর আল্লাহর কাছে ক্ষমার প্রার্থী হয় তাই এই কুনুতে সর্বপ্রথম তাকে সত্তরবার আস্তাকফরুল্লাহ রব্বি ওয়াতু বিলায় আস্তাকফরুল্লাহ রব্বি ওয়াতু বিলায় আমি আল্লাহ তোমার কাছে তওবা করছে ক্ষমা চাচ্ছে আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমার ভুলকে মার্জনার নজরে দেখো এইভাবে সত্তরবার আস্তাকফরুল্লাহ রব্বি ও আতুব এলাই বলতে হবে সত্তরবার আস্তাকফরুল্লাহ রব্বি ও আতুব এলাই বলার পরে সাতবার বলতে হবে যা মকামুল আয়েজ বেকামিনান্নার এই সেই স্থান বা অবস্থা আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো মকামুল আয় আয়েজে বেকামিনান নার এইভাবে বারবার বলতে হবে সাতবার বলতে বলা হয়েছে যদি কেউ বেশি বলতে চায় বলতে পারে কি কম বলতে চায় সময়ের অভাবে বলতে পারে তবে সাতবার পড়া সুন্নত হাজা মাকামুল আয়জে বেকা মিনানার তবে তার চেয়ে তো কম যদি কেউ তিনবার বলতে চায় কমসে কম তিনবার বলবে হাজা মাকামুল আয়জে বেকা মিনান্নার সাতবার পড়া বেটার সাতবার হাদা মাকামুল আয়জে বেকা মিনান্নার বলার পরে এবারে তিনশো বার বলতে হবে আল ও আল ও আল আফো আল্লাহ আমাকে ক্ষমা করো আমি মাফ চাই আল আফ ও আল আফ ও আল আফ ও এইভাবে তিনশো বার বলতে হবে যদি কেউ তিনশো বার না পড়তে পারে সময় যদি না থাকে সে যদি একশো বার বলতে চায় একশো বারও বলতে পারে কোনো ব্যাপার নেই একশো বার বলার পরে আল ও আল আফু একশো বার বলার পরে এবারে চল্লিশ জন মমিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রেরাতে হতে হবে চল্লিশ জন মমিনের জন্য ইস্তেকফার করতে হবে হাদিস বলছে মান কদ্দামা ফি দুয়াহি আরবাঈনা মুমিনান সুম্মা দাআ লিনাফসি উস্তুজিব লাহ যে ব্যক্তি নিজের জন্য দোয়া করার আগে চল্লিশ জন মমিনের জন্য দোয়া করবে আল্লাহ তার দোয়া তখনই কবুল করে নেবে তাই ওই নামাজের সবে ওই তাহাজুদ নামাজে ওই বেতন নামাজে যদি আমরা নিজের জন্য দোয়া করার আগে চল্লিশ জনা মনমিনের জন্য ক্ষমা চাই আল্লাহর কাছে তো তারপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমার প্রার্থী হই আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবে আপনাকে অবশ্যই ক্ষমা করবে তাই আলাফো আলাফো তিনশো বার বলার পরে এবারে বলতে হবে আল্লাহম্মক ফিরলে অমুক এই যে আল্লাহম্মক ফিরলে অমুকের জায়গায় আপনি নিজের নাম নিন নিজের আত্মীয় স্বজনের নাম নিন মাতা পিতা ভাই বোনদের বন্ধু বান্ধবদের পরিচিত অপরিচিত যার নাম মনে আসবে মমিনের নাম নিতে হবে আল্লাহ ফিরলে আবি আল্লাহ আমার বাবাকে ক্ষমা করো আবি মানে বাবা এবারে ওখানে বাবার নাম নিন আল্লাহ ফিরলে উম্মি আল্লাহ আমার মাকে ক্ষমা করো এখানে মায়ের নাম নিন আল্লাহ মকফিরলে আখি আল্লাহ আমার ভাইকে ক্ষমা করো ভাইয়ের নাম নিন আল্লাহ মকফিরলে ওখতি আল্লাহ আমার বোনকে ক্ষমা করো বোনের নাম নিন এইভাবে আল্লাহ মকফিরলে মৌলানা সাবির আল্লাহ মকফিরলে হোসাইন ভাই আল্লাহ মকফিল্লা হাসান আলী আল্লাহ মকফিল্লা মোহাম্মদ আলী এইভাবে যত নাম মনে আছে আপনদের আত্মীয় স্বজনদের সকলের নাম নিয়ে চল্লিশ জন কমসে কম চল্লিশ জনের মমিনের জন্য ক্ষমা পেরোতে হবেন তারপরে এবারে মনে মনে আল্লাহর কাছে নিজের মনোকামনা আশা বলুন ওই নামাজের পরে এর আসার দেখুন যে রাতের অন্ধকারে আল্লাহকে নিজের ফরিয়াদ যে শুনিয়েছেন আল্লাহর কাছে যে মনাজাত করেছেন আল্লাহর কাছে নিজের হাজাত বয়ান করেছেন কত তাড়াতাড়ি ওই হাজাত পুরো হবে কেউ বলতে পারবে না কেউ জানে না এবারে ওই নিজের হাজাতগুলো বলার পরে এবারে দরুদ পড়বেন কেননা ওই হাজাত কবুল হওয়ার জামানত হচ্ছে দরুদ তো এবারে শেষে নবী আলে নবীর উপরে দরুদ পড়বেন আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ বলে আল্লাহ আকবর বলে এবারে রুকুতে যাবেন রুকুর জিকির করার পরে রুকু থেকে উঠে সেজদায় যাবেন দুই সেজদার পরে বসে তাসাউ সালাম পড়ে নামাজ শেষ করবেন যখন বেতার নামাজ শেষ হয়ে যাবে এবারে এখানে আপনি বসে তসবি পড়তে পারেন মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আল্লাহর তসবি আল্লাহ আকবর চৌত্রিশ বার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবান আল্লাহ আর যদি তসবি না পড়ে ডাইরেক্ট শুকুরের সাজদা করতে চান যে আল্লাহ তুমি তৌফিক দান করেছো আজ আমি সব নামাজ পড়তে পেরেছি তাহাজুদ নামাজ পড়েছি সালাতুল্লাহল পড়া তৌফিক দান করেছো শুকুর করুন সেজদা যে শুধু বলুন শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ একশোবার শুকুর করুন ওই দিন আপনার যে কত উত্তম কত মঙ্গল কত ভালো যাবে আমি এটা ভাষায় বলতে পারছি না আমি নিজের জীবনে প্র্যাকটিক্যাল যেগুলো অনুভব করি অনেক অনেক সময় আমি সেগুলো বল বলি আবার অনেক অনেক সময় আমার মনের সমস্ত কথা আমি ভাষায় প্রকাশ করতে পারি না এটা যে করবে সেই অনুভব করবে তাই একবার জীবনে না তাহাজ নামাজ পড়ে দেখুন এমামে জাফর সাদিক আলাইসাল্লাম বলছেন সালাতুল্লাইল তোহাসিন ওয়াজ নামাজের সব তাহাজ নামাজ মানুষের চেহারাকে সুন্দর করে তুতিব রিহ তার শরীর থেকে সুগন্ধ চটে তখন শরীরের ঘাম আর দুর্গন্ধ ছুটবে না শরীরে একটা সুগন্ধ সৃষ্টি হয়ে যাবে সকলে আপনার পাশে আসবে আপনাকে পছন্দ করবে আপনার শরীরের সুগন্ধ শুনে ভালোবেসে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করবে তুতিব রি সুগন্ধিত শরীর হয়ে যাবে তাজহাব বিল হাম দুঃখ কষ্ট নিবারণ হবে তজলুল বাসার চোখের আলো বেড়ে যাবে চোখের আলো বৃদ্ধি পাবে তুদির রিস্কে নামাজের সব রুজি টেনে আনে ইমাম তুদির রিস্ক তোমার রুজিতে বিরুদ্ধ হবে তাই এমাম রেজা আলাইসালাম বলেছেন মানসাল্লা সালাতুল্লাইল ওয়াহ ইয়াকুল আন্নি জু আন যদি কেউ নামাজে সব পড়ে আর সে বলে আজ আমি ক্ষুদায় সে মিথ্যাবাদী নামাজে সব পড়ে সে রুজি পাবে না এমন কখনো হতে পারে না তাহলে চিন্তা করে নামাজ সবের কী ফজিলত তুদির রিস্ক রিস্ক টেনে আনে তাক যে দেন ঋণ শোধ করে নামাজে সব যে পড়ে আল্লাহ গায়েব থেকে তাকে সাহায্য করে তার ঋণ শোধ হয়ে যায় এইভাবে নামাজ সবের আনো অনেক ফজিলাত যা এর আগেও অনেকবার বলেছি তো আল্লাহর কাছে কামনা করি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে নামাজে সব পাড়ার পাঞ্জাগানে নামাজ মানে ফরজ নামাজ পাঞ্জাগানা নামাজ সকালের নামাজ জোহর আসরের নামাজ বা মগরিবেশা নামাজ ছাড়া তাহাজুদ লাইল এটা বড় ইম্পর্টেন্ট নামাজ জীবনে সুখ শান্তি বা মনোকামনা আশা যদি কেউ পেতে চায় তো তাহাজুদ নামাজ পড়ুক কবরের আলো হবে এই তাহাজুদ নামাজ কবরের অবস্থা আপনারা জানেন সেখানে না দরজা আছে না জানালা আছে কোথাও থেকে লাইট আসার আলো আসার জায়গা নেই জ্যোতির জায়গা নেই এই নামাজের সব আলো হয়ে আসবে ওখানে পুরো কবরকে উজ্জ্বল করে দেবে তাই আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাদের সকলকে নামাজের সব পড়ার তৌফিক দান করুক আমার প্রিয় বোন আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আমি বিস্তারিতভাবে নামাজের সব পড়তে হবে কিভাবে আপনার প্রশ্নের মাধ্যমে বলেছি আমার অন্য দর্শকবৃন্দরা তাঁরাও শুনেছেন বিশেষ করে যারা নতুন প্রথমবার আমাকে দেখছেন বা শুনছেন তাঁরাও শুনেছেন বা বুঝছেন আশা রাখি এর ওপরে সবাই আমাল করবেন এইভাবে আপনারা প্রশ্ন করতে থাকুন আপনাদের প্রশ্নের মাধ্যমে কেউ যদি শিক্ষা পায় আর তার উপরে আমাল করে তো মনে রাখবেন সেই নেকিতে আপনিও শরিক হয়ে যাবেন কেয়ামত পর্যন্ত যতদিন ওই নেকির উপরে আমাল হবে তার নেকিতে আমরাও ভাগ পাব তাই আমরা চেষ্টা করব নিজেরা এই সমস্ত নেকি শিখব এবং অন্যকেও শেখাবো এইভাবে নবীর দিন পুরো বিশ্বে বিস্তারিত হয়েছে বা ছড়িয়েছে আমি শিখেছি আমার থেকে আমার বাচ্চারা শিখেছে আমার বাচ্চারা তার বাচ্চাদেরকে শিক্ষা দেবে বা আমি শিখেছি আমার বন্ধুদেরকে বলেছে সে নিজের বাড়িতে যেয়ে বলেছে এইভাবে এই দিনের প্রচার হয়েছে এই ইসলামিক শিক্ষা সমস্ত ঘরে ঘরে পৌঁছেছে আশা রাখি আপনারা নিজের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন এই ইসলামিক ইনফরমেশন এই ইসলামিক মালুমাত এই ধার্মিক জ্ঞান বা ইসলামিক তালিমাত সকলের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন